তোমার আমার এক উঠানের মাঝখানে এক নদী দুই দেহে এক প্রাণের বাঁধন বইছি নিরবধি তোমার আমার এক উঠানের মাঝখানে এক নদী দুই দেহে এক প্রাণের বাঁধন বইছি নিরবধি তোমার দুঃখের অশ্রু আমার দু চোখ বেয়ে পড়ে তোমার বুকের জখম থেকেও আমারই খুন ঝরে তোমার দুঃখের অশ্রু আমার দু চোখে বেয়ে পড়ে তোমার বুকের জখম থেকেও আমার খুন ঝরে তোমার ব্যথার চিৎকারে ওঠে আমার গানের সুর কাছাকাছি আছি পাশাপাশি আছি তবু তুমি কত দূর আরাকান আরাকান আমার বন্ধু গো আরাকান তুমি আর আমি ভাই ভাই যেন আমরা মুসলমান হাহাকার করে সম্পান কাঁদে আর বান হাহাকার করে সম্পান কাঁদে আর বান তুমি পরাধীন থাকবে না যেন মজলুম আরাকান বহুকাল ধরে তুমি আর আমি সুনিবিড় প্রতিবেশী তুমি মুসলিম আরাকানি আর আমি যে বাংলাদেশি বহুকাল ধরে তুমি আর আমি সুনিবিড় প্রতিবেশী তুমি মুসলিম আরাকানি আর আমি যে বাংলাদেশি শতবেদনায় চৌচির হয়ে চেয়েছিলে আশ্রয় আমি তো দুয়ার খুলি নাই তবু ভুলি নাই পরিচয় শত বেদনায় চৌচির হয়ে চেয়েছিলে আশ্রয় আমি তো দুয়ার খুলি নাই তবু ভুলি নাই পরিচয় জানি একদিন পথ খুঁজে খুঁজে পেয়ে যাবে তুমি পথ জানি একদিন পথ খুঁজে খুঁজে পেয়ে যাবে তুমি পথ তোমার আকাশে স্বাধীন পতাকা উড়বেই পথ পথ আর আর কান আমার বন্ধু গো কান আমাকেও পর ভেবো না গো তুমি রেখো না গো অভিমান হাহাকার করে সম্পান কাঁদে নাফতরি আর বান হাহাকার করে সম্পান কাঁদে নাফতরি আর বান তুমি পরাধীন থাকবে না যেন মজলু মারাকান ভাবছে তুমি হারবে না না আমি জানি তুমি পারবে তুমি দাঁড়াবে কদম বাড়াবে সব শত্রু সেনাকে তাড়াবে তুমি শোককে শক্তি করে নিয়ে ওই জালিম শাহীকে হারাবে তুমি শোককে শক্তি করে নিয়ে ওই জালিম শাহীকে হারাবে তুমি পালাবে না আর জ্বালাবে আগুন হারাম জাদির তখতে দেখো এপার ওপার সহস্র প্রাণ জাগবে তোমার রক্তে তুমি পালাবে না আর জ্বালাবে আগুন হারাম জাদির তখতে দেখো এপার ওপার সহস্র প্রাণ জাগবে তোমার রক্তে জানি তোমাকে পোড়ানো ধোঁয়া ছাই থেকে উঠবে দ্রোহের ঝড় নরপিসাচের মসনদ ভেঙে পড়বেই থর থর আরাকান আরাকান আমার বন্ধু গো আরাকান তোমার জন্য গে যায় আমি মুক্তির জয়গান হাহাকার করে সম্পান কাঁদে নাফদরি আর বান হাহাকার করে সম্পান কাঁদে নাফদরি আর বান তুমি পরাধীন থাকবে না যেন মজলু মারাকান